জাগ হে জাগ হে মুসলমান চলো রে চলো রে নৌজওয়ান জাগ হে জাগ হে মুসলমান চলো রে চলো রে নৌজওয়ান ঘুমিয়ে থেকো না তোমরা আর ভানু তাগুদের সব নিশান জাগ হে জাগ হে মুসলমান মুসলমান জালিমেরা আজ অস্ত্রের বলে করেছে জুলুম নির্যাতন বিশ্বের বুকে জ্বলেছে আগুন সবখানে করছে শোষণ বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত খুনে রঞ্জিত মাজলুমান অত্যাচারী শাসকের হাতে পৃষ্ঠ হচ্ছে মুসলমান বন্ধি শিবিরে বন্ধি জীবন মুক্তি কে করে সন্ধান জাগহে জাগহে মুসলমান চলো রে চলো রে নৌজওয়ান ঘুমিয়ে থেকো না তোমরা আর ভাঙো তাগুতের সব নিশান জাগহে জাগহে মুসলমান মুসলমান বোমা ছুড়ে ছুড়ে ধ্বংস করে নিরীহ মানুষের বাসস্থান রক্তের স্রোতে ভাসে কত মাস জীবন সুখের অবস্থান ভাঙে আরো কত মসজিদ আর আল কোরআনের বিদ্যালয় হিংস্র ছবলে অগণিত প্রাণ শিশুদের অকাল মৃত্যু হয় চল হে নবীন তরুণ প্রবীণ জিহাদে করো জীবন দান জাগো হে জাগো হে মুসলমান চলো রে চলো রে নৌজওয়ান ঘুমিয়ে থেকো না তোমরা আর ভাঙো তাগুতের সব নিশান জাগো হে জাগো হে মুসলমান মুসলমান ঢুকে ঢুকে মরছে কারাবাসে পায় না কখনো সুখের ঘাম ধর্ষিতা হয়ে ডাকছে তোমায় বাঁচাও ভাই এ বনের প্রাণ নির্মম ওই কালো থাবা হতে রক্ষা পাইনি কত যে মা ওহে মুসলিম নাও প্রতিশোধ করবে না কাউকে ক্ষমা জান্ত ধরে দাও কবরে জালিম কাফির মুশ্রেকাম জাগো হে জাগো হে মুসলমান চলো রে চলো রে নৌজওয়ান ঘুমিয়ে থেকো না তোমরা আর ভাঙো তাগুতের সব নিশান জাগো হে জাগো হে মুসলমান মুসলমান প্রতিবাদ করে প্রতিরোধ করে শহীদ হয়েছে অনেক ভাই মুসলিম সব নৌজওয়ানের ঘুম ভাঙাতে গান গাই ইমানের পথে চলতেই হবে যায় যাক মদরে এই জীবন সত্যের পথে করব নাই চির সুখে যেন হয় মরণ সামনে চলো কণ্ঠে তোলো দিন বিজয়ের সমর গান জাগো হে জাগো হে মুসলমান চলো রে চলো রে নৌজওয়ান ঘুমিয়ে থেকো না তোমরা আর ভাঙো তাগুতের সব নিশান জাগো হে জাগো হে মুসলমান মুসলমান নেই কেন হাতে নাঙা শামশির হে মুজাহিদ মুসলমান আল্লাহর হাতে জীবন মরণ তবু কেন দাও পিছন টান আসবেই জয় আল কোরআনের সব হাতিয়ার নাও হাতে ঘাত প্রতি ঘাত পাল্টাঘাত হলো ওদের নাতে সত্য হাতে বজরা ঘাতে শেষ করে দাও ওদের প্রাণ জাগো হে জাগো হে মুসলমান চলো রে চলো রে নাও জওয়ান ঘুমিয়ে থেকো না তো আর ভাঙো তাগুতের সব নিশান জাগো হে জাগো হে মুসলমান মুসলমান মুসলমান হে মুসলমান